কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও না দেখা পিও হে নবী মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তাও না দেখা প্রিয় হে নবী মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না রাতের আকাশ আধার হলে আলো নিয়ে আসে তারা ঝিঝির গানে নাচে নাকিরা সুবাস ছড়ায় ওই ফুলের পাড়া রাতের আকাশ আধার হলে আলো নিয়ে আসে তারা ঝিঝির গানে নাচে কিরা সুবাস ছড়ায় ওই ফুলের পাড়া তোমার বিরহ যাবে হৃদয়ে ওঠে তোমার বিরহ যাবে হৃদয়ে ওঠে কান্নারা দেয় শুধু যাত না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী তোমায় নি কত স্বপ্ন দেখেছে মন তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও না দেখা প্রিয় হে নবী মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না তপ্ত পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় তুমি তোমার অভাব আমি কি দিয়ে পুরাই তোমার তুলনা যে শুধুই তুমি তপ্ত পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় তুমি আমি কি দিয়ে পুরাই তোমার তুলনা যে শুধুই তুমি তোমার বিরহ যাবে হৃদয়ে ওঠে তোমার বিরহ যাবে হৃদয়ে ওঠে কান্নারা দেয় শুধু যাত না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও না দেখা প্রিয় হে নবী মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না